العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রেখে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন ইয়া রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে ইস্তফর রব্বাকুম তোমরা নিজের প্রতিপালকের কাছে ক্ষমা চাও ইস্তেকফার করো যদি আল্লাহর কাছে ইস্তেকফার করো তো আল্লাহ তোমাদের পাপের কারণে গুনাহর কারণে তোমাদেরকে যে সমস্ত নেয়ামত থেকে বঞ্চিত করে দিয়েছিল বা তোমরা যে নিজেদের সুখ শান্তি হারিয়ে ফেলেছিলে বা আল্লাহর যে সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গিয়েছিলে আল্লাহ সেগুলো পুনরায় ফিরিয়ে দিবে সুরায় নুতে এইভাবে আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে যদি তোমরা আল্লাহর রহমত পেতে চাও আল্লাহর থেকে তার দয়া থেকে উপকৃত হতে চাও তো নিজের ভুল স্বীকার করো নিজের ভুল থেকে বাইরে আসো তওবা করো ইস্তক ফর রব্বাকুম নিজের প্রতিপালকের কাছে ক্ষমা চাও ইরসুলসামা আলাইকুম মেদরারা আল্লাহ রহমতের বর্ষণ হবে তোমাদের উপরে বৃষ্টিপাত হবে মৌলা আলী আলাহ ইসলামের কাছে এক সময় কিছু লোকেরা এসেছিল আর তারা বিভিন্ন অভিযোগ নিয়ে এসেছিল কেউ এসে বলছিল মাওলা আমার জীবনের থেকে সুখ শান্তি চলে গেছে আমি বড় দুঃখে বড় কষ্টের মধ্যে আছি কেউ বলছিল মাওলা আমার রুজি রুটি থেকে আল্লাহ বরকত তুলে নিয়েছে আমি বড় সংকটে আছি কেউ বলছে মাওলা আমাদের ওখানে নদী নালা শুকিয়ে গেছে আগেকার যুগে নদী নালা থেকে পানি সেচাই করে মানুষ ফসলপাতি করত মাওলা ফসলপাতি শেষ হয়ে যাচ্ছে কোনো উপায় নেই কেউ এসে বলছে মাওলা আমাদের ওখানে খরা পড়েছে কেউ এসে বলছে মাওলা আমার সন্তান আদি হচ্ছে না বাল বাচ্চা নেই মানে সবাই এসে যা সে নিজের মতো নিজের কষ্ট বা অভিযোগ বলছিল মাওলা সকলের উত্তরে শুধু একটাই কথা বললেন ইস্তফারু রব্বাকুম তোমরা নিজের আলোকের কাছে ক্ষমা চাও এই যে আল্লাহর সমস্ত নিয়ামার থেকে তোমরা বঞ্চিত হয়ে আছো বা বঞ্চিত হয়ে গেছো বা আজ দুঃখ কষ্টের মধ্যে আছো সংকটে আছো বা আল্লাহর নিয়ামাত যে পাচ্ছ না তার কারণ হচ্ছে তোমাদের ভুল তোমাদের পাপ তোমাদের পাপ তোমাদের ভুল তোমাদেরকে আল্লাহর নিয়ামাত থেকে দূরে রেখেছে তোমরা তওবা করো ইস্তেকফার করো সব ফিরে পাবে সুতরাং সবাই ফিরে যেয়ে আল্লাহর কাছে তবা করছে ক্ষমা চাচ্ছে পরে আবার ওরাই এসে ফিরে এসে বলছে আলহামদুলিল্লাহ মাওলা আল্লাহর কাছে যখন আমরা কাতর হয়ে ক্ষমা চেয়েছি ও দৌরাব্বাকুম তজরওয়ান ও খুফিয়তান নিজের প্রতিপালককে ডাকো গোপনে কাতর হয়ে তো আমরা যখন আল্লাহকে গোপনে ডেকেছি কাতর হয়ে ডেকেছি নিজের ভুল স্বীকার করেছি ক্ষমা চেয়েছি তবা করেছি ভুল থেকে বাইরে এসেছি যে ভুল হয়েছিল তার সংশোধন করেছি আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে আমাদের সংসারে বাড়িতে সুখ শান্তি ফিরে এসেছে ফসলপাতি হচ্ছে নদী নালা পানিতে ভরে গেছে কি আল্লাহ আসমান থেকে বৃষ্টিপাত করছে আল্লাহ সন্তান দান করেছে এইভাবে যারা যে অসুবিধার মধ্যে ছিল সব কিছুই তারা ফিরে পেয়েছিল পবিত্র রজব মাস নবী করিম সাল্লাম বলেছেন তওবা ও ইস্তেকফারের মাস রজব আল্লাহর রহমতের বর্ষণের মাস তো এই মাসে যদি আমরা ভুল স্বীকার করে নিজের পূর্বের ভুল থেকে বাইরে এসে তবা করে ক্ষমা চেয়ে ইস্তেকফার করে যদি আল্লাহর কাছে উপাসনা করি বা কামনা করি তা আল্লাহ নিশ্চয়ই আমাদের উপাসনাকে কবুল করে বা আমাদের কামনাকে পুরো করবে আশা রেখে আমাদের মনোকামনা আশা সব পুরো হবে তবে শর্ত হচ্ছে অন্তর থেকে দুঃখিত হয়ে পাপের জন্য ক্ষমা প্রার্থী হতে হবে ওস্তক ফর রব্বকুম নিজের প্রতিপালকের কাছে তোমরা ক্ষমা চাও সে গফুরুর রাহিম লা তাকনো তুমি রহমতুল্লাহ কোরআন বলছে আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহ ইয়ফরুদ্দিনু জামিয়া তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করবে তো একবার কাতর হয়ে নত হয়ে আল্লাহর কাছে ভুল স্বীকার করে তো দেখো ইন্নাল্লাহ ইহব্বত তওয়াবিন ওই হব্বল মতো তাহরিন আল্লাহ তওবাকারীদের পছন্দ করে তবার মাধ্যমে যারা নিজেকে পবিত্র করে নিয়েছে আল্লাহ সেই পবিত্রতাকে পছন্দ করে বা পবিত্র ব্যক্তিদেরকে পছন্দ করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এই পবিত্র রজব মাসে রোজা রেখে উপাসনা করে বা তবা ইস্তেকফারের মাধ্যমে যেন আমরা নিজের গুণা থেকে মুক্তি পাই নিজের পূর্বের সমস্ত ভুল ভ্রান্তি থেকে যেন বাইরে এসে তবা ও ইস্তেকফার করে ওইরূপ নেক মমিন ও আল্লাহর নেক বান্দা হতে পারি যেমন আল্লাহ রসুল আমাদেরকে দেখতে চান তাই এই পবিত্র রজম মাস আল্লাহর মাস আল্লাহর কাছে আল্লাহর দরবারে এসে ক্ষমা চেয়ে নিজেদেরকে সুন্দর করার চেষ্টা করতে হবে যদি আল্লাহর দয়া হয় তো একিনান নিঃসন্দেহে আমরা সাবান মাসে নবী করিম সাল্লামের মাসে নবীর সুন্নতের ওপরে আমাল করে রমজান মাসে প্রবেশ করব যে রমজানের সম্পর্কে নবীর হাদিসে এভাবে বলা হয়েছে আউআল রাহমা আউসত মখফেরা ও আখরু ইতকুমিনান্নার এই পবিত্র রমজান মাসের ইফতেদা মানে প্রথমিক দশ দিন আল্লাহর রহমতের দিন তারপরে মখফেরাতের দিন তারপরে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দিন তো আমরা এখন থেকে যদি নিজেকে সেইভাবে প্রস্তুত করি আশা রাখি যদি কেউ রজব সাবান রমজান মাস রোজা রাখে তো নিজের পাপ থেকে এইভাবে বাইরে হয়ে যাবে যেটা হাদিসও উল্লেখ হয়েছে যে যেমন বাচ্চা যখন নিজের মায়ের গর্ভ থেকে জন্ম নেয় নিষ্পাপ মাসুম তার শরীরে কোনো পাপের দাগ থাকে না আশা রাখি এই পবিত্র রজব মাস সাবান মাস রমজান মাসে যদি আমরা রোজা রেখে আল্লাহর উপাসনা করে তবা ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর নিকটতম হতে পারি তো আমরাও ওইভাবে পুনরায় নিষ্পাপ বা পবিত্র পাক হয়ে যাব যেমন আমরা এই দুনিয়ায় জন্ম নিয়েছিলাম আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক কেননা ফিরে সকলকেই যেতে হবে এই আমানাত এই জীবন আল্লাহর দান আমানাত তো যেমন নিষ্পাপ এসেছিলাম যখন ফিরে যাব যদি ওইভাবে নিষ্পাপ না ফিরে যেতে পারি তো এই আমানাতে আমরা খেয়ানাত করছি আর আল্লাহ খেয়ানাতকারীকে পছন্দ করে না তাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আমরা ওইভাবে ফিরে যেতে পারি যেভাবে এসেছি বা যেভাবে ফিরে যেতে আল্লাহ আমাদেরকে বলেছে আশা রেখে আমার এই ছোটো ভূমিটাকে ভূমিকাকে আপনারা মনে রাখবেন আসুন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন আপনাদের অডিও রেকর্ডিং প্লে করার আগে আপনাদের কিছু লিখিত প্রশ্ন আছে আগে একটা দুটো লিখিত প্রশ্নের উত্তর দিতে চাই পরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি মালদা থেকে রুমিতা পারভিন বলছি কসর নামাজ নামাজ ফজর এবং মগরিবের কিভাবে পড়তে হবে কেননা জোহর আসর এশা চার রেখাত তো দু রেখাত পড়ি প্লিজ বলবেন এবং দুয়ায় তাজ ও দুয়ায় আহেদ হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন আমার নম্বর হলো এখানে উনি ওনার নম্বর দিয়েছেন কোশ্চেন ইসলাম ইন বাংলা বাংলায় মাওলানা সাবেরুদ্দা সাহেবের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে সকালের এবং মগরেবেন নামাজের কসর কি করে পড়বেন জোহর বা আসর বা এশা চার রেখাত নামাজ ওগুলো আপনি কসর দু রেখাত পড়েন সকালের নামাজ তো দু রেখাত বা মগরেবের নামাজ তো তিন রেখাত এটা কিভাবে কসর পড়বেন তো হয়তো এর আগে আমি যখন এই মশলা বিস্তারিত বলেছিলাম আমার প্রিয় বোন আপনি শোনেননি কসর মানে কি চার রেখাতি নামাজগুলো হাফ পড়তে হবে অর্ধেক পড়তে হবে কিন্তু যেটা যে নামাজ চার রেখাতের কম মনে করেন মগরবের নামাজ তিন রেখাত চার রেখাত না বা সকালে নামাজ অটোমেটিক দু রেখাত তো ওখানে এক রেখাত হবে না ওটা দু রেখাতই পড়তে হবে ফজরের নামাজ এবং মগরবের নামাজ কখনও কসর হয় না ফজর এবং মগরব পুরো পড়তে হবে সকালে দূরেকাত দূরেকাতি পড়তে হবে তাই সফরে পড়ুন আর হাজার মানে বাড়িতে পড়ুন ওই মগরবের নামাজ তিন রেখা তো তিন রেখাতেই পড়তে হবে তাই সফরে যেয়ে পড়ুন আর বাড়িতে পড়ুন বাকি সফর মানে ২২ কিলোমিটার যাবা আর যাতাস মিলে চুয়াল্লিশ কিলোমিটারের যদি ভ্রমণ রাস্তা হয় তো তখন ওই বাইশ কিলোমিটারের বাইরে যেয়ে যদি কেউ নামাজ পড়ে তো তখন সেখানে চার রেখাতে নামাজ দু রেখাত পড়বে মানুষ জোহরের নামাজ আসরের নামাজ বা এশা নামাজ চার রেখাত পড়বে না তখন দু রেখাত পড়বে এটাই আল্লাহর হুকুম কেউ যদি সেখানে জেনে শুনে জোর করে কসরের নামাজ জায়গায় পুরো পড়ে মানে দু রেখাত পড়ার দায়িত্ব ছিল সেখানে চার রেখাত পড়ে তো তার নামাজ হবে না ওই নামাজ কিন্তু কবুল নয় দু রেখাত তো দু রেখাত পড়তে হবে আল্লাহ যেভাবে হুকুম দিয়েছে সেইভাবে সেটাকে পালন করতে হবে কসরে দু রেখাত নামাজ পড়তে হবে চার রেখাত নামাজগুলো দু রেখাত পড়তে হবে চার রেখাত পড়লে কিন্তু নামাজ বাতিল নামাজ হবে না যেমন বাড়ি থেকে যদি কেউ চার রেখাতে জায়গায় দু রেখাত পড়ে আজকে মন লাগছে না ক্লান্ত চার রেখাত পড়তে পারছে না দু রেখাত পড়ি হবে হবে না তো ওইরূপ সফরে যে যদি কেউ ভাবে যে আমি তো ক্লান্ত না আমি তো খুব আরামে এসেছি কোনো অসুবিধা নেই প্লেনে এসেছি কি ট্রেনে এসেছি আরামে আছি আসতে কোনো কষ্ট হয়নি আগেকার যুগে লোকেরা পায়ে হেঁটে যেত বাইশ কিলোমিটার বিশ কিলোমিটার ক্লান্ত হয়ে যেত কি পশু পাখির উপরে সফর করে যেত তারা ক্লান্ত হয়ে যেত বলে তারা সফর কসর পড়তো আমার তো কোনো কষ্ট হয়নি আমি তো এখানে পুরো নামাজ পড়তে পারছি পুরো পড়বো তো সফরে যদি দু রেখাত নামাজ কেউ চার রেখাত পড়ে তারও নামাজ বাতিল কেননা শরীয়তের হুকুম গরিব দরিদ্র যারা পায়ে হেঁটে বেড়াচ্ছে তাদের জন্য যেমন যারা জাহাজে বেরিয়ে বাড়ছে তাদের জন্য তেমন তো ক্লান্ত হন আর না হন সফরে নামাজ চার রেখাত নামাজ অর্ধেক মানে দু রেখাত পড়তে হবে আর বাড়িতে নামাজ পুরো পড়তে হবে বাড়িতে কসর পড়লে হবে না বা সফরে পুরো পড়লে হবে না আশা রেখে আমার প্রিয় বোন আপনি বুঝতে পেরেছেন মগরিব বা ফজরের নামাজের কসর নেই জোহর আসর বা এশা নামাজের কসর আছে মানে দূরেকাত পড়তে হবে বাকি আপনার জন্যে এই নম্বরে দোয়ায় তাজ বা দোয়ায় আহেদ আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছে আশা রেখে আপনি পেয়ে গেছেন দ্বিতীয় প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহ মৌলানা সাহেব আমি নদিয়া জেলার মাটিয়ারি থেকে লিখছি আমার নাম সাবিনা বিবি আমার প্রশ্ন হলো আমি ইচ্ছা করে দুটো বাচ্চা নষ্ট করে ফেলেছি এখন আমার খুব ভয় হয় আল্লাহ আল্লাহ আজাব বড় আল্লাহর আজাব বড় কঠিন আল্লাহ তালা আমাকে কিভাবে ক্ষমা করবেন কি করলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন মনার সাহেব আপনি বলে দিন বলে দিন কিভাবে আমার এই সমস্যার সমাধান হবে উত্তরের অপেক্ষায় থাকলাম খোদা হাফিজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন সাবিনা বিবি আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না আল্লাহ রবুল আলমিন পবিত্র গ্রহণতে বলেছে লাহতাকন রহমত ইল্লাহ ইন্নআল্লাহ ইয়কুর দুনো বা জামি আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ তোমাদের সমস্ত গোনাকে ক্ষমা করে দেবে তবে ক্ষমা পেরাতে হতে হবে ক্ষমা চাইতে হবে হয়তো শরিয়াতের হুকুম না জানার কারণে কি ওই পাপ বিষয়ে আপনি খবর রাখতেন না যে এক সন্তানকে নষ্ট করা মানে কাতল করা কাউকে কাতল করা যেমন পাপ এক সন্তানকে নষ্ট করা মানে তেমন পাপ ওই বাচ্চারা হাসনার ময়দানে কেমত দিন ফরিয়াদ করবে কোরআন ওদের সম্পর্কে বলছে ওয়েদাল মাউদাত সয়েলাত বে আই দামিন কোতেলাত যখন ওই শিশুদের কাছে জিজ্ঞাসা করা হবে এদের কি কী দোষে মারা হয়েছিল কি পাপ ছিল এদের হত্যা কেন করেছিল কি উত্তর দেবে ওই সমস্ত মাতা পিতারা বা তারা যারা নিজের বাচ্চাদেরকে গর্ভে মেরে ফেলছে বা গর্ভ থেকে জন্ম নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে মেরে ফেলছিল আরবের মূর্খরা নারী সন্তান জন্ম নিয়ে মেরে ফেলছিল আজকাল গভর্নমেন্টের কারণে প্রতিবন্ধ লাগানো হয়েছে নইলে এর আগে আমরা যেগুলো শুনছিলাম বা ঘটনা চোখে আসছিল যে গর্বে যদি জানতে পারছে টেস্টের মাধ্যমে যে নারী সন্তান তাকে মেরে ফেলছে চার মাস পাঁচ মাস বয়স হয়ে যাওয়ার পরে সেই সন্তানকে গর্ভের মধ্যে মেরে ফেলছে তাহলে কত কষ্টের সঙ্গে নির্যাতনার সঙ্গে তাকে বিষ ইঞ্জেকশন করে বা ওষুধের মাধ্যমে মেরে ফেলা হচ্ছে তারপরে তার শরীরে টুকরো টুকরো করে পাইপের মাধ্যমে বাইরে বের করা হয় আপনারা জানেন যে সমস্ত ডক্টররা অপারেশন করেন তাদের জিজ্ঞাসা করে দেখুন তারা দুনিয়ার লোভে পয়সার লোভে হয়তো এই পাপ তারা করছে কিন্তু তারা একবার ভাবছে না যে কিভাবে ওই ছোট বাচ্চাকে টুকরো টুকরো করে মায়ের গর্ভ থেকে বাইর করা হয় এই সমস্ত জিনিস মেডিকেল সায়েন্স আজকাল দেখাচ্ছে যাতে মানুষ ভয় পেয়ে এই পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে ওগুলো দেখলে গায়ের পশম শিওরে উঠবে মানুষ জীবনে ভাববে না যে এই পাপ আমি কি করে করব। কাল এই বাচ্চা যখন ফরিয়াদ করবে যে আমাকে কি দোষে টুকরো টুকরো করা হয়েছিল মায়ের গর্বের ভিতরে কী কেন মেরে ফেলা হয়েছিল তখন ওই মা বা ওই পিতা যদি অভয় রাজি থেকে ওই অপারেশন করে থাকে বাচ্চা নষ্ট করে তারা কী উত্তর দেবে তাই আমার প্রিয় বোন তবু যদি ভুল থেকে ওই কাজ কেউ করে ফেলে তো এখন সে আল্লাহর কাছে ক্ষমা চাক বাহলুল আব্বাস বড় পাপি ছিল নবীর দরবারে গিয়েছিল ক্ষমা চাচ্ছিল নবী তার পাপ শুনে বললেন তোমার ক্ষমা নেই তুমি এখান থেকে চলে যাও হয়তো এখনই আল্লাহর আজাব আসবে আর আমি তোমার সঙ্গে হয়তো ওই আজাবে জড়িত হয়ে যাব সে চলে গেল জঙ্গল যে কাঁদছে নিরাশ হয়ে সে কাঁদছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করছে তার কাদন তার রোদন দেখে জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত কাঁদছিল চল্লিশ দিন পরে নবীর ওপরে ওহি নাজিল হচ্ছে নবী আপনি যান ওকে শুভ সংবাদ দিন আল্লাহ ওকে ক্ষমা করেছে আল্লাহ রহমত থেকে সে যেন নিরাশ না হয় নবী যখন তাকে দিয়ে যে খবর দিয়েছিলেন আল্লাহ তোমাকে ক্ষমা করেছে আমি ভাবছিলাম তোমার ক্ষমা নেই তুমি এত বড় পাপ করেছো কিন্তু না আল্লাহ বড় দয়াময় সে খোদা গফার তোমাকে ক্ষমা করে দিয়েছে তৈরম আমার প্রিয় বোন আশা রেখে আপনিও যদি অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চান বিশেষ করে আমি যেটা প্র্যাকটিক্যাল বলতে চাই এই পবিত্র রজম মাস সাবান মাস রমজান মাস এই রজম মাসে রোজা রাখুন সাবান মাসে রোজা রাখুন টোটাল চল্লিশটি রোজা যেগুলো আমরা আরফিনদের কাছে শুনেছি বড় বড় মহাপাপীরা এইভাবে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে কন্টিনিউয়াসলি মানে লাগাতার চল্লিশটি রোজা রাখতে হবে চল্লিশ দিন উপবাস করতে হবে রোজা থাকতে হবে কষ্ট থাকতে হবে আর ওইভাবে আল্লাহর কাছে উপাসনা করে আল্লাহর উপাসনার মাধ্যমে ক্ষমা প্রার্থী হতে হবে আশা রাখি চল্লিশ দিন পরে আপনার অন্তর সাক্ষী দেবে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে তবে আল্লাহর কাছে ক্ষমা করুন তবে এর সাজাস্বরূপ বলা হয়েছে শরীয়তের ভাষায় দিয়াত দিতে হবে এক নম্বর দিয়াত দিতে হবে মানে রক্তের পরিবর্তে যে দান দার দিতে হবে দান দিতে হবে আর দ্বিতীয় আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে তওবা করতে হবে রোজা রেখে নামাজ পড়ে নামাজে ইস্তেকফার পড়ুন নামাজে তওবা পড়ুন এগুলো সব আছে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান ইনশাল্লাহ আশা রেখে আল্লাহ আপনাকে ক্ষমা করবে আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আগেও কিছু লিখিত প্রশ্ন আছে তবে আমি এবারে কিছু আপনাদের অডিও রেকর্ডিং প্লে করতে চাই ইনশাল্লাহ তারপরে যদি সময় হয় তো আমি আপনাদের প্রশ্ন আবার পড়ে তার উত্তর দেব আর আজকে যদি সুযোগ না হয় তাহলে আগামী এপিসোডে অবশ্যই আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন এবার দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন এবার আপনাদের অডিও রেকর্ডিং প্লে করতে চাই প্রথম প্রশ্ন দেখি কে করছেন সালাম আলাইকুম আমি শরীফ শেখ বলছি কলকাতা থেকে সাহেব প্রশ্নটা হচ্ছে আদম সালামকে পুতলা তৈরি করলেন বিভিন্ন জায়গার বিভিন্ন মাটি দিয়ে তাই মানুষের বিভিন্ন রং বিভিন্ন কালার নাক চোখের মুখের সব আলাদা আলাদা বিভিন্ন ভাষা আসলো কিভাবে পৃথিবীতে দেখা যাচ্ছে ছ হাজার এর ওপর ভাষা বিভিন্ন ধর্ম সেটা বলেছেন মানুষের তৈরি বিভিন্ন দেশ এই দেশের যে মেয়ে নকশা এই নদী লালা এরকম সবগুলি কিভাবে হলো এগুলি কি ছিল এই ভাষা এই নদী লালা এই এই দেশটা আমার এখান থেকে এই দেশটা আমার এখান থেকে ম্যাপ এই নকশা এই সম্বন্ধে কোরআন কি বলছে প্রশ্নটা হলো আমার যে এই সম্বন্ধে ধর্মীয় সংবিধানে কিছু আছে যদি থাকে তাহলে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় শরীফ ভাই আপনার ভয়েসমেল বা প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি সর্বদাই সুন্দর প্রশ্ন রাখেন যে প্রশ্নের মাধ্যমে আমার অন্য শ্রোত বৃন্দরা অনেক কিছু জানতে বা বুঝতে পারেন আপনি এখানে জানতে চেয়েছেন যে হজরত আদম আলাইসাল্লামের যে পুতুল তৈরি করা হয়েছিল ওনাকে তৈরি করার সময় তো সে সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্থান থেকে মাটি নেওয়া হয়েছিল বিভিন্ন প্রকারের মাটি ছিল রঙের মাটি ছিল বলে আদম সন্তানের বিভিন্ন রং বা বিভিন্ন স্মৃতি আকৃতি তাদের মুখমণ্ডল বা চেহারা বিভিন্ন হয় তবে এই যে ভাষা বিভিন্ন ভাষা কবে থেকে হলো কিভাবে হলো আর এই যে জমিনের বন্টন দেশ রাজ্য গ্রাম শহর হিসেবে হয়েছে এগুলো কারা করেছে তো আমি আগে বলতে চাই যে এই যে দেশের ভাগাভাগি এগুলো আল্লাহর বান্দাদের অবদান বা বান্দাদের তৈরি করা আল্লাহর জমিন এক ছিল জমিনের মধ্যে আল্লাহ কখনো কোথাও বলেনি যে এটা তোমার এটা তোমার এটা ওর এটা ওর না না আল্লাহর জমিন সকলের জন্য সমান ছিল কিন্তু এই সীমাবদ্ধ দেশভাবে হোক রাজত্বভাবে হোক শহরভাবে হোক গ্রাম হিসাবে হোক পাড়া যেভাবে এগুলো সব আমরা করেছি এ সমস্ত পরে যে যেখানে কবজা করেছে যে যেখানে রাজত্ব পেয়েছে সে সেইভাবে একটা পরিবেশ তৈরি করে মালিকানা অধিকার রূপে সেখানে ব্যবহার করেছে তো এই দেশ বাড়ি এগুলো সব মানুষের তৈরি তবে ভাষা এটা আল্লাহর দান ছিল যেটা কোরআনের আয়তে এইভাবে বর্ণনা হয়েছে সুরায় হজরাত আয়াত নম্বর ১৩ এবং সুরায় রোম আয়াত নম্বর বাইশ আমি পড়ে আপনাকে শোনাতে চাই আশা রাখি আপনি কোরআন থেকে যখন জানতে চাইতেন তো বুঝতে পারবেন সুরায় হজরাত আয়াত নম্বর তেরোই আল্লাহ রবুল আলমের এরশাদ হচ্ছে বিসমুল্লাহ রহমান ইয়া না ইন্না খালাক না কুম মিন্দা কারিন ওয়া উনসা ওয়াজ আল্লাহ কুম শৌবান ও কাবা এলাল্লে তারফু ইন্না আকরামাকুম ইন্দাল্লাহ আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবির হে মানব আমি তোমাদেরকে মানে আল্লাহ বলছে আমি তোমাদেরকে এক পুরুষ ও নারীর মাধ্যমে এই পৃথিবীতে জন্ম দিয়েছি বা সৃষ্টি করেছি নাস ও ইন্না খালাক না কুমিন্দা কারণ অংশ পুরুষ নারীর মাধ্যমে মানে হজরত আদম আলাইসলাম হওয়ার মাধ্যমে ও যে আল্লা কুম শৌবা ও কাবা এলা আর আমি তোমাদেরকে বিভিন্ন জাতে বা গোত্রে বিভক্ত করেছি কী জন্যে এমন করেছি লেতা আরফু এক অপরের থেকে যাতে তোমরা পরিচিত হতে পারো ইন ইন্না আকরামাকুম ইন্দাল্লাহে আতকাকুম মনে রেখো নিঃসন্দেহে আল্লাহর কাছে তারাবাই তারাই সর্বাধিক সম্ভ্রা সম্ভ্রান্ত বা মর্যাদাধারী যারা যত বেশি পরেশগার যত বেশি তাকুয়া রাখে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ মানে সব কিছু জ্ঞান রাখে আর সে সব কিছুর খবর রাখে তো এটা সুরায় হজরত এরশাদ হচ্ছে যে তোমরা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এক মাতা পিতার মাধ্যমে আর তোমাদেরকে বিভিন্ন কাবিলায় গ্রহ বা গোত্তরে মত ভাগ করা হয়েছে যাতে তোমরা পরিচিত হতে পারো এ এই কাবিলার এ এই গোত্তরের বা এ এই এলাকার এইভাবে বোঝার জন্যে একই সঙ্গে এক জায়গায় যদি কোটি কোটি লোক থাকে আর তাদের মধ্যে যদি কোনো প্রকারের ভাগাভাগি বা কোনো প্রকারের একটা পরিচিত না থাকে ভিন্ন না হয় তখন এক অপরকে চেনা মুশকিল হয়ে যাবে এক অপর থেকে পরিচিত ওই এক নামের হয়তো অনেকে হবে আর সবাই যদি বলে মনে করুন দশজনা নিজের নাম বলছে শেখ সাবির আর দশজনাই নিজের ঠিকানা বলছে গ্রাম নারিকেল বেড়িয়া তো নারকেল বেড়িয়া কার ছেলে কোন পাড়ার যদি একটা সীমাবদ্ধ না করা হয় তাহলে ওই দশজনের পরিচয় মানে অসম্ভব হয়ে যাবে কি দশজনাই ভারতের বাইরে যে বলছে আমি ভারতীয় আর আমার নাম এই কিন্তু যদি নিজের এলাকা না বলে যে কোন এলাকার তো তখন চেনা বড় মুশকিল হয়ে যাবে তাই আল্লাহ রব্বুল আলমী এই সিস্টেম রেখেছে আর ওছাড়া সুরায় রুমে এরশাদ হচ্ছে বিসমুল্লাহ রহমান ই খালাক আসামাওয়াত ওয়াল আর্দা আল্লাহর নিশানি বা আল্লাহর চিহ্নর মধ্যে এটা যে জমিন ও আসমানকে সৃষ্টি করেছে ওয়াক্তিলাফ আলসানাতকুম এবং তোমাদেরকে বিভিন্ন ভাষা দিয়েছে বিভিন্ন ভাষায় তোমরা কথা বলো ওয়ালওয়ানুকুম বিভিন্ন রং তোমাদেরকে দান করেছে কেউ সাদা পরিষ্কার কেউ কালো ময়লা ইন্না ফিজা একলা আয়াতুল্লিল আলামিন সমস্ত আলমের জন্য বিশ্বের জন্য এটা একটা আল্লাহর চিহ্ন আল্লাহকে জানার জন্যে মনে রাখবেন শরীফ ভাই এই যত ভাষা আল্লাহর ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে দেওয়া হয়েছে যাতে তারা বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে পরিচিত হতে পারে আর আজ যেমন আপনি বললেন ছ হাজারের বেশি ভাষা হজরত ইদরিস নবী আলাইসলামের ইসলামের যুগে যেটা শুনেছি মনে করেন হজরত আদম আলাইসালামের পাঁচশো বছর পরে উনি এসেছিলেন এর মধ্যে প্রায় বাহাত্তরটি ভাষা হয়ে গিয়েছিল হজরত ইদ্রিস নবী বাহাত্তর ভাষায় কথা কথা বলতেন আসল ভাষা হচ্ছে আরবি ভাষা যেটা জান্নাতের ভাষা জান্নাতবাসীদের ভাষা বা আল্লাহর ভাষা যেটা কোরআনে পরিষ্কার বলা হয়েছে লেসানুন আরবি উম্মবিন আল্লাহ রব্বুল আলমিনের গ্রন্থ বা তার ভাষা হচ্ছে আরবি আর আরবি ছাড়া অন্য ভাষা যদি গ্রন্থ নাজিল হতো মানে কোরআন নাজিল হতো তো মুসলমানের সংখ্যা হয়তো খুব লঘু হতো খুব কম হতো বিশেষ করে আরবরা তো এমন আনতই না কেননা ওরা আরব ভাষাকে নিজের ভাষাকে ভাষা বলে আর আরবি ছাড়া অন্য ভাষাদেরকে বলে এরা বোবা গুঙ্গা মানে এদের কোনো ভাষা নেই শুধু বোঝানোর জন্য এরা এইভাবে শব্দ তৈরি করে রেখেছে বিভিন্ন প্রকারে মনে করেন ইংলিশ ভাষায় যদি কেউ কথা বলে কি কেউ বাংলা ভাষায় কথা বলছে কেউ উর্দুতে কেউ হিন্দিতে কেউ বিভিন্ন তামিল ভাষায় কথা বলছে তো এরা এক অপরকে নিজের প্রয়োজন বোঝানোর জন্য এইভাবে শব্দ তৈরি করে রেখেছে আরবরা এটা বলতে চায় ওরা বলে যে শুধু ভাষা হচ্ছে ওটাই যেটা আমরা বলি বা যেটা কোরআন ও আল্লাহর ভাষা তবে না এটা তাদের ভুল ধারণা এই যত ভাষা আজ বিশ্বে ব্যবহার হচ্ছে আল্লাহর ভান্দারা যে এই ভাষা বলছে এরা কোথা থেকে পেয়েছে এই জ্ঞান যে এই জিনিসটার এই ভাষায় এই নাম এই জিনিসটার এই ভাষায় এই বলা হয় এই জিনিসটাকে এই ভাষায় এই বললে বোঝা যাবে এটা জ্ঞান তারা আল্লাহর তরফ থেকে পেয়েছে আল্লাহর ফেরিস্তারা এসে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন ভাষার শিক্ষা দিয়েছিল আর তার থেকে লাভবান হয়ে বিভিন্ন জ্ঞানীরা সেই সমস্ত জিনিসকে উপলব্ধি করে সেই সমস্ত ভাষার শব্দগুলোকে সংকলন করে আজ তারা মানে পরিচালিত ভাষা তৈরি করেছে বা ডিকশনারি তৈরি করে তার মাধ্যমে এক অপরকে বুঝিয়েছে তো আশা রাখি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যে জিওগ্রাফিয়া মানে ভূগোল এটা মানুষের তৈরি সীমাবদ্ধ এগুলো আমরা করেছি কিন্তু ভাষা বা এই রং ও রূপ এই সব কিছু আল্লাহর দান আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যেটা কোরআনের আয়াত থেকে বললাম যে আমরা এক মাতা পিতার মাধ্যমে এই দুনিয়া থেকে সৃষ্টি হয়েছে দুনিয়ার জন্ম নিয়েছে কিন্তু আমরা বিভিন্ন গোত্রে বা দলে বা ভাগে এই জন্য ভাগ হয়েছে যাতে আমরা পরিচিত হতে পারি যেটা কোরআন বলছে আর বিভিন্ন ভাষা আল্লাহ আমাদেরকে এই জন্য দিয়েছে যাতে পরিচয় হতে সুবিধা হয় বা ভিন্ন রূপে যেন পরিচিত হয় মানুষ এই দুনিয়ায় আশা রেখে আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হুজুর সাহেব আমার প্রশ্ন হচ্ছে সুরা জিনে যে একটি আয়াতে আছে যে আয়াতের অল্প কথা বলি বিসমিল্লাহ রহমান রাহিম তো সাতাত এটা হলো মানে আল্লাহর মুখের কথা হ্যাঁ তো আমাদের বাড়িতে একদিন আমার পিতার বন্ধু মানুষ এক হাজি সাপ তো ওই সাতাত জায়গায় মানে অন্য কথা বলছে তো আমি আবার জিজ্ঞাসা করলাম যে যে জেঠু তো এই সাতাতর জায়গায় আবার অন্য একটা ওয়ার্ড বলে ওয়ার্ড বলেন কেন তো উনি বলে ওই সাতাতো মানে একটা জিনের বাদশার নাম ছিল তো এখন জিনের বাদশা অন্য ওই জন্যে আমি ওই ওয়ার্ডের জায়গায় অন্য একটা ওয়ার্ড বললাম তো এটা আল্লাহর মুখের কথা তো এটা আবার কিভাবে মানে উনি পাল্টিয়ে বলল তা আপনার কাছ থেকে শিখতে চাই এই উত্তরের অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েসমেলের মেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে আপনার ওই চাচার সম্পর্কে আমি এতটুকু বলতে চাই হাজি মানুষ সম্মানের সঙ্গে আমি বলতে চাই যে কোনানের মধ্যে চুল পরিমাণে পরিবর্তন করা মহাপাপ গুনাহে কবিরা ওটা উচিত নয় উনি যদি শিক্ষিত মানুষ হয়ে থাকেন তো কখনো এমন কাজ করবেন না ওনার এই কথা শুনে আমার এক বাসার যুগের কথা মনে পড়েছে প্রাচীন যুগে পুরনো যুগে সে সময় মানে প্রিন্টিং প্রেস ছিল না তো কোরআন মানে রাইটারদেরকে যারা কাতিব তাদেরকে লিখতে হতো নিজে হাতে তো এক কাতিবকে কোরআন লিখতে দিয়েছে তো কোরআন লেখা শেষ হয়ে যাওয়ার পরে বাদশার কাছে নিয়ে এসেছে তো বাদশা বলছে কোরআন যেভাবে দিয়েছিলাম ঠিক সেইভাবে লিখেছো তো কোনো পরিবর্তন করেনি তো এর মধ্যে তখন ওই কাতিব বলছে না হজুর যেভাবে দিয়েছেন সেভাবে লিখেছি কিন্তু দুটো শব্দ শুধু আমি একটু পরিবর্তন করে দিয়েছি চেঞ্জ করে দিয়েছি কি পরিবর্তন করেছো কি চেঞ্জ করেছো না কোরআনে কুকর এবং শুকর কল্প আরবিতে কল্প মানে বাংলায় কুকুর বলা হবে আর শুকরকে খিঞ্জির বলা হয় তো উবায়ের জিকির কোরআন এসেছে খিঞ্জির লাহমুল খিঞ্জির যেমন বলা হয় বা কুকুর বলা হয়েছে তো কুকুর এবং শুকর অপবিত্র প্রাণী অপবিত্র জানোয়ার এদের নাম কোরআনে ভালো লাগছিল না তাই শুকরের জায়গায় আমার পিতার নাম আমি লিখে দিয়েছি আর কুকুরের জায়গায় আমার নিজের নাম লিখে দিয়েছি এই দুটো শব্দ আমি পরিবর্তন করে দিয়েছি কেননা ওই দুটো নাপাক শব্দ নাপাক প্রাণীর নাম পশুর নাম ওই জন্য ওটাকে আমি রাখিনি চিন্তা করলেন কিছু ভাবলেন বাদশাহ বলছে তোমাকে এই অধিকার কে দিয়েছে শুকরের জায়গায় নিজের বাপের নাম লিখেছ আর কুকুরের জায়গায় নিজের নাম লিখেছ তোমার বাপ কি শুকর তুমি কি কুকুর তার কাছে কোনো উত্তর ছিল না তো অবুজ যারা জ্ঞান রাখে না তারা এই সমস্ত ভুল করে আল্লাহ কিছু বোঝানোর জন্য সেখানে উল্লেখ করে রেখেছে এবার ওই যে সাতাতা উনি যদি সেই আরবি জ্ঞান রাখতেন কখনো ওই সমস্ত মিথ্যা কথা বলতেন না সাতাতা কোনো জিনের সর্দারের নাম নয় সাতাতা মানে ভিন্ন ভিন্ন কথা যারা জ্ঞান রাখতো না জিনের মধ্যে যেমন মানুষের মধ্যেও অজ্ঞান আছে বিবেকহীন আছে ওই রকম চীনের মধ্যেও শিক্ষিত আছে ভালো আছে এবং অজ্ঞান মূর্খ অশিক্ষিত আছে তো যারা অশিক্ষিত জিনের মধ্যে অজ্ঞান তারা এমান আনিনি বা দুষ্কর্মী ছিল আর তারা আল্লাহর সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা বলতো আলাদা আলাদা কথা বলতো তো এই সাতাতা মানে ভিন্ন ভিন্ন তো এর এই নাম কোথায় সাতা সাতাতা নাম নয় তো উনি কী করে বলছেন আর জেনের জেনের নাম আর উনি কি জেনেরকে চেনেন জেনের সর্দারকে জানেন তানাদের থেকে পরিচিত সর্দার কবে চেঞ্জ হয়েছে কবে বলে গেছে ওনাকে কি বলা হয়েছে যে এবার আমরা অন্য সর্দারকে চেঞ্জ করে নতুন সর্দারকে নিয়ে আসছি আর তার নাম ছিল আগে সততা এখন তার নাম যথাতা লিখে দিচ্ছি কি নিজের নাম উনি দিতে পারেন হয়তো খুব দুঃখজনক এগুলো শিক্ষার অভাব আর কিচ্ছু না শুধু উনি হাজি বলে আমি খুব ভদ্র ভাষায় ওনাকে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করলাম হয়তো একটু অন্য ভাষায় কথা বলতাম সেটা শুনলে হয়তো উনি আঘাত পেতেন কারণ যারা কোরআনের বিরুদ্ধে আল্লাহর বাণীর বিরুদ্ধে এই সমস্ত কথা বলে খুব দুঃখজনক কোরআনের চুল পরিমাণে নোক্তা একটা নোক্তা যদি চেঞ্জ করা হয় সেটা হারাম তাহলে উনি কি করে এইভাবে কথা বলছেন বা ওই সাতাতার জায়গায় অন্য শব্দ ব্যবহার করছেন একবার ভাবছেন না যে আল্লাহর কোরআনে উনি পরিবর্তন করছেন আর আল্লাহর কোরআনে পরিবর্তন করার হক কারণেই কারো অধিকার নেই আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি রাজ্য আসাম ধুবড়ি জেলা থেকে বলছি হুজুর সাহেব আমার প্রশ্ন হচ্ছে আমি আল্লাহর যে নিরানব্বইটি নাম আছে ওখানে যে রাসুল রাসুল সাল্লাহ আলহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ নিরানব্বইটি নাম যে ব্যক্তি মুখস্থ করবে সে জান্নাতবাসী হবে তো আমি যখন মানে ছোটোবেলায় মক্তব পড়ি তখনই ওই আল্লাহ নিরানব্বইটি নাম একদম মুখস্থ আমার এই পর্যন্ত এখনও মুখস্থ তো এটা কীভাবে আমল করব বলবেন আর আরও একটা কথা হচ্ছে আমি কোরআন শরীফ কোরআনে মাজিদ নাজারা নাজারা যেটা তেলাওয়াত কয় তারাও পাড়া মুখস্থ করেছিলাম যখন মানে আরম্ভ করি শিক্ষা জীবনে তেরো পাড়া মুখস্থ করেছিলাম তারপর এখন মানে মেয়ে মানুষ অত স্টাডি করতে পারি না তো এখন মানে ভুলে গিয়েছি অন্যান্য সুরাগুলো মুখস্থ আছে ইয়াসিন সুরা এই সামনের প্রথম থেকে তেরো পারা মুখস্থ করেছিলাম ভুলে গিয়েছি এটা কি কোনো কঠিন আজাবে লিপ্ত হতে হবে নাকি আমি যে অত স্টাডি করতে পারি না নানান ঝামেলা আমাকে সহ্য করতে হয় তো এটা আমাকে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ফোন কলের জন্য বা ভয়েসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ আপনাকে আরও তৌফিক দান করুক আপনি আল্লাহর নিরানব্বই নাম স্মরণ করেছেন বা কোরআন হিফিজ করেছিলেন কিন্তু সেটা ভুলে গিয়েছেন কোনো অসুবিধা নেই স্মরণ শক্তি সবসময় সমান থাকে না বিশেষ করে পারিবারিক জীবনে বহু কাজ তখন এসে যায় তখন আর ওইভাবে স্টাডি করা যায় না তো যদি আপনি সুযোগ হারিয়ে ফেলে থাকেন বা যেগুলো মুখস্থ করেছিলেন ভুলে যেয়ে থাকেন কোনো পাপ নেই এটাও আল্লাহর নিয়ামতের মধ্যে একটি নিয়ামত যে আল্লাহ মানুষকে ভোলার শক্তি দান করেছে কেননা আমাদের জীবনে অনেক অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে অনেক কিছু ক্ষতিগ্রস্ত আমরা হই অনেক দুঃখ কষ্টর সম্মুখীন হই তো সেই দুঃখ কষ্ট যদি আমরা না ভুলতাম তো কখনো বেঁচে থাকতে পারতাম না তাই আল্লাহর নেয়ামত যে আল্লাহ কিছু সময়ের পরে মনে শান্তি এসে যায় সেই দুঃখ কষ্ট সেই কঠিন বা সংকটের সময়গুলো আমরা ভুলে যাই তো এগুলো আল্লাহ নেয়ামত তবে কোরআন যত পড়তে থাকবেন দিমাগ মানে ব্রেন বুদ্ধি তত বৃদ্ধি পেতে থাকবে কোরআন পড়লে বিবেক শার্প হয় বুদ্ধি বাড়ে বা চোখের দৃষ্টি বাড়ে যদি আপনি অল্প অল্প সবসময় পড়তে থাকতেন তো বলতেন না কিন্তু হয়তো পড়াটা একদম ছেড়ে দিয়েছেন ওই জন্য বলে গেছেন অনেক সময় মানুষ ছোট ছোট সুরা মুখস্থ থাকে সেগুলো যে চর্চা করতে থাকে পড়তে থাকে মনে থাকে অনেক সময় যদি অনেক দিন না পড়ে ভুলে যায় কি পড়তে অসুবিধা হয় তো এটা প্র্যাকটিক্যাল বাস্তব লাইফ এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই ওতে কোনো পাপ নেই তবে আল্লাহর নিরানব্বইটা নাম যে আপনি মুখস্থ করেছেন আর বললেন শুনেছেন নাকি আল্লাহ নিরানব্বইটা নাম যে মুখস্থ করবে সে স্বর্গবাসী হবে কে যে ওই নিরানব্বইটা নাম মুখস্থ করে ওই নামের অর্থগুলো বুঝে তার উপরে আমাল করবে তার জন্য বলেছে যারা মুসলমান নয় আল্লাহর উপাসনা করেন আল্লাহর ইবাদত করেন ওইভাবে আল্লাহর হুকুমকে মেনে চলে না নবীর হুকুমকে মেনে চলে না যেভাবে যেভাবে আল্লাহ নবী আদেশ করেছেন কিন্তু তারা অনেক কিছু মুখস্থ করে রেখেছে তো শুধু মুখস্থ করলে তো যথেষ্ট নয় তার উপরে আমাল করতে হবে আল্লাহর নামের অর্থ বুঝতে হবে আল্লাহর নামের অর্থ হচ্ছে মাহবুদ আল্লাহ নামের মধ্যে মানে উপাস্যযোগ্য তার উপাসনা করতে হবে সে খালিক সে মালিক সে রাজিক এগুলো বুঝতে হবে তার নিয়ামতের শুক্র আদায় করতে হবে আমি এক এক করে যদি আল্লাহর এক নিরানব্বইটি নাম বলি আর তার অর্থ বলি তো আপনি চিন্তায় পড়ে যাবেন এর মধ্যে তো আমরা দশটার উপরেও আমাল করছি না দশটা নামেও নামকে মেনে তার মতো চলছে না তাহলে কিভাবে ওই নামগুলো শুধু স্মরণ করে কেউ বেহেস্তেবাসী হতে পারবে জান্নাতি হতে পারবে তাই আমার প্রিয় বোন কিছু মনে করবেন না নাম বুঝতে হবে কোরআন বা কোরআনের আয় যদি আমরা পড়ি মুখস্থ করি তো সেটা বুঝতে হবে এটা অধিকার কোরআনের তাকে সঠিকভাবে পড়ো বোঝো আমাল করো তারপরে সেই নামের অর্থ সেই আয়াতের অর্থ অন্যকে বলো আল্লাহর পয়গম অন্যের কাছে পৌঁছে যাও তো ওইরূপ আল্লাহর নাম বা পদবীগুলো বুঝতে হবে আর ওই নামের অর্থ আমাদের কাছে কি দাবি করছে ওটাকে বুঝে তার উপরে আমাল করতে হবে তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো শুধু নাম স্মরণে রেখে নিলে মুখস্থ করলে স্বর্গবাসী হওয়ার জন্য যথেষ্ট নয় আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম মাওলানা সাহেব আমি মল্লিকপুর থেকে টুম্পা বিবি বলছি বলছি বাবা আদমের হাবিল আর কাবিলের মধ্যে কোনটা ভালো সন্তান আর কোনটা দুষ্টু সন্তান আপনি বলবেন আর আপনি বলছেন আপনি ছ মাস ধরে অসুস্থ শরীর খারাপ ভুগছেন নানান রকম অসুবিধার মধ্যে আছেন আল্লাহ পাখির কাছে দোয়া করি আপনার জন্য বিশেষ করে আপনি আমাদের ভারতবর্ষের জন্য সুন্দর আল্লাহ পাক আপনাকে সেই তৌফিক দান করেছেন ইসলামিক তরিকা আপনি আমাদের মধ্যে দিচ্ছেন বা দেন আপনার জন্য দোয়া করি গোটা উইন চালানের সমস্ত মাওলানা ডাইরেক্টরের সকলার জন্য দোয়া করিন কারণ উইন চালান হক কথা বলেন মুমিন মুমিনা ওরা ওনারাই জান্নাতে প্রবেশ করবেন ওনারাই সত্য কথা বলেন সেই জন্যই বলছি আমি আপনাকে লক লকডাউনে আপনি মহরমের সময় বাড়ি এসেছিলেন নারকোলবেরিয়া আমি আপনাকে ফোন করেছিলাম আপনি হয়তো জানবেন আমার সম্বন্ধে কিছু আমি আপনাকে বলেছিলাম আমি আইলে বেড়াতের পাইগাম না জেনেই তো আমি আগেই তো অন্যায় করে ভুল করে আছি আপনি যেমন বলছেন হজরত আলীর ভালোবাসা তাদের মধ্যে বা আইলে বেড়াতের ভালোবাসা তাদের মধ্যে থাকবে না কিন্তু আমি তো আইলে বেড়াতের ভালোবাসা না জেনেই তো অন্যায় করে ভুল করে গুণা করেছি আমি আল্লাহর বড় পাপি গুণাগার বান্দা আল্লাহর কাছে ফারিয়াদ করি আল্লাহ আপনাকে সুস্থ করুক আল্লাহ আপনাকে আমাদের আমাকে তুলে নিক আপনাকে বাঁচিয়ে রাখুক আপনার দর্শক বিন্দু আপনাকে প্রয়োজন আছে আপনি বলেছেন আল্লাহর নবীর নেকবান্ধারা বাণী ইসরায়েলের নবীদের থেকে নবীদের মতো বা ওদের থেকে উত্তম আমার নবীজির উলেমারা সেই জন্য আপনাদের কাছে ফারিয়াদ করছি আমার জন্য তো কেউ দোয়া করে না আপনারা আল্লাহ পাখির কাছে আমাদের জন্য আমার জন্য দোয়া করে দেবেন ফারিয়াদ করে দেবেন আপনার দোয়া উইন চ্যানেলের দোয়া আল্লাহ পাক কবুল করবেন আপনারা আল্লাহ নেকবান্ধা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় বোন টুম্পা খাতুন আপনার ভয়েসমেল বা আপনি যা কিছু বলেছেন এর জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক কৃতজ্ঞ জানাই আপনি আমাদেরকে শুনছেন বোঝার চেষ্টা করছেন আমাদের চ্যানেল দেখছেন তার থেকে লাভবান হচ্ছেন অনেক শিক্ষা লাভ করছেন আলহামদুলিল্লাহ আপনি যা কিছু বলেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক আপনার মনো কামনা আশাকে পুরো করুক বিশেষ করে আপনি আমার জন্য যেভাবে চিন্তা জানালেন বা দোয়া করলেন আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক তবে ভুল ভ্রান্তি মানুষ মাত্র হয়ে থাকে নিরাশ হবেন না আল্লাহ রহমতকে যেমন আমি প্রথমেই কোরআনের আয়াত পড়েছি আল্লাহ রবুল আলমিন তার পবিত্র গ্রহণতে বলছে এ আমার নবী আপনি বলে দিন কলিয়া এবাদি দিন আশরাফ আল্লাহ আনফসকুমল্লা তখন তুমি রহমতুল্লাহ এ নবী আপনি বলে দিন আমার বান্দাদের মধ্যে যারা নিজের নফসের ওপরে জুলুম করেছে অত্যাচার করে অর্থাৎ পাপ করেছে যারা ভুল করেছে কলিয়া এবাদি দিন আশরফ আল্লাহ আনফসকুম লাতাকনো তুমি রহমতুল্লাহ আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না ইন্নাল্লাহ ইয়ফিরুদ্দনু বা জামিয়াত আল্লাহ তোমাদের সমস্ত গুণাকে ক্ষমা করবে তো আশা রাখি আপনার থেকে যদি কোনো ভুল হয়ে থাকে অজ্ঞানে না জানার কারণে যে ভুলগুলো করেছেন যদি আল্লাহর কাছে ক্ষমা চান বিশেষ করে এই পবিত্র রজ মাস সাবান মাস বা রমজান মাস যদি রোজা রেখে কাতর হয়ে আল্লাহর কাছে এই ক্ষুদিত অবস্থায় ভোকা পিপাসা পিপাসিত অবস্থায় কাতরে ক্ষমা চান আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবে আমার প্রিয় বোন নিরাশ হবেন না আল্লাহ আপনাকে তৌফিক দান করুক আরও আপনি জীবনে অনেক কিছু উপলব্ধি করুন এবং যদি ভুল ভেঙে ভুলের সংশোধন করে সৎপথের প্রতীক হতে চান তো আল্লাহ অবশ্যই আপনার সাহায্য করবে আর আশা রাখি ওই ইমানের উপরে ওই সৎপথের উপরে এই দুনিয়া থেকে যাবেন যে সৎপথের উপরে আল্লাহ আমাদের সকলকে দেখতে চায় নিরাশ হবেন না তবে ভুল হলে ভুলে সংশোধন করতে হবে পাপ করলে তবা করতে হবে তবা যতক্ষণ না করব নিজের ভুলের সংশোধন যতক্ষণ না করছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না আশা রাখি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন এবার আপনার প্রশ্ন ছিল যে হাবিল কাবিলের মধ্যে কে সুসন্তান আর কে কুসন্তান ছিল তো কাবিল বড় ভাই কুসন্তান ছিল মানে অবৈধ ছিল নবীর কথা মেনে চলতো না আর জানাবে হাবিল সুবোধ বা শান্ত বা খুব ভালো ছিলেন আল্লাহ হজরত আবি হাবিল আলাইসালামের নেকিকে দান খয়রাতকে বা সাদকাকে কোরবানিকে কবুল করেছিল কাবিলের কোরবানি কবুল হয়নি বলে সেই হিংসায় কাবিল নিজের ছোট ভাই হাবিলকে মেরে ফেলেছিল তো ওই সন্তানদের মধ্যে কেউ ভালো আর কেউ মন্দ এটা আদম সন্তানের মধ্যে আজও চলে আসছে একই বাপের সন্তান কেউ দেখা যাচ্ছে খুব ভালো আবার কেউ দেখা যাচ্ছে খুব খারাপ তো এটা ওই মাটির প্রভাব যে মাটি থেকে আদম সন্তান জন্ম নিয়েছে আর এর মধ্যেই প্রকাশ হবে মানুষের ভালো আর মন্দ আল্লাহ যে বলছে তবার আল্লাদি বেদিল মুল্ক আল্লাদি খালাকাল মত হায়াত হায়াত অবলু অকুমা ইকুম আহসান আমালা এই জীবন এই মৃত্যু যে আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে জীবনদান দিয়েছে পরে আমরা মরব এর মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে যে আমরা এই দুনিয়ায় কে সুকর্ম করে যাচ্ছি কে কুরকর্ম করে যাচ্ছি ইবলু আকুম আইকুম আহসান আমরা আল্লাহ দেখতেছে আমাদের মধ্যে কে ভালো কাজ করবে বা ভালো কাজ করবে তো আদম সন্তানের মধ্যে আল্লাহ দুটি শক্তি রেখেছে নেকির শক্তিও দান করেছে বদির শক্তিও দান করেছে ইন্না নফসাল আম্মারাতুন বিশ্ব নফস নাফসে আম্মারা মানুষকে সময় ভুল পথের দিকে আমন্ত্রণ জানায় কিন্তু নাফসে লৌয়ামা মানুষকে সেই ভুল পথ থেকে বাধা দেয় তো লৌয়ামা যদি জিতে যায় মানুষ ভুল পথ থেকে দূরে থাকে আম্মারা যদি জিতে যায় মানুষ ভুল পথের প্রতীক হয়ে যায় সৎপথ থেকে দূরে চলে যায় তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা নাফসে লৌয়ামাকে যেন জেতাতে পারি নাফসে আম্মারার সঙ্গে লড়াই করে যেন তাকে পরাজয় করে সৎপথের প্রতীক হয়ে নফসে লৌয়ামার কথা শুনে নেকির মাধ্যমে জীবনযাপন করতে পারি আর যদি আমাদের থেকে কোনো ভুল হয়ে থাকে তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি কেননা শয়তান বলেছিল আল্লাহ আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করব ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে তখন আল্লাহ বলেছিল আয় শয়তান আই ইবলিস তুই আমার বান্দাকে পথভ্রষ্ট করবি সামনে থেকে পেছন থেকে ডান দিকে বাম দিক থেকে মনে রাখিস আমার বান্দা যদি একবার আমার সামনে নত হয়ে যায় শেষ দেয় মাথা রেখে দেয় আর দুই হাত তুলে যদি আমার কাছে মোনাজাত করে ক্ষমা চায় তওবা করে তো আমি তার তওবাকে কবুল করব এবং তার পূর্বের সমস্ত গুণাকে ক্ষমা করে দিয়ে তাকে নেকি দান করব তো আমরা যদি ভুল করে থাকি তো তওবা করতে হবে আল্লাহ যদি আমাদের তওবাকে কবুল করে তো কিনান আমরা এই দুনিয়া থেকে নিষ্পাপ যেতে পারবো আর ওই স্বর্গের অধিকারী হতে পারবো যে স্বর্গে যাওয়ার আশা আমাদের সকলের মনে আছে বা স্বর্গে আমরা সবাই যেতে চাই আসলে আগের প্রশ্ন নিই থেকে কত থেকে কে কে প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ মাওলানা সাহেব আমি রঘুনাথ মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থেকে বলছি আমরা দীর্ঘদিন থেকে একটা সমস্যার মধ্যে ভুগছি যে মানে আমাদের দেখাশোনা হচ্ছে কিন্তু আর কিছু হচ্ছে না চলে যাচ্ছে দেখে শুনে তো অনেকে বলেছে কবিরা যে যে খারাপ করে রেখেছে বাড়িকে আপনার মেয়েকে আমার মাকে বলেছে তা আপনি যদি একটা উপায় বলে দেন তা আমরা খুব উপকৃত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন নিরাশ হওয়ার প্রয়োজন নেই অনেক অনেক সময় মানুষ মানুষকে ক্ষতি করে বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে কিন্তু যারা আল্লাহর কাছে সাহায্য চায় সৎপার্থের প্রতীক হয় আল্লাহ শয়তানের হাত থেকে তাদেরকে মুক্তি দান করে তো আপনারা সাতকা দিন এবং নিজের বাড়িতে দোয়ায় তাজ লাগিয়ে দিন আল্লাহ নিজের নবীর রক্ষার জন্য হেফাজতের জন্য ওই দোয়াটা জিব্রাইলের মাধ্যমে দিয়েছিলেন তাই এই দোয়াকে দোয়ায় জিব্রাইলও বলা হয় দোয়ায় তাজ ইন্টারনেট থেকে নিতে পারবেন ওই দোয়াটা নিয়ে প্রিন্ট করে ওটা সমস্ত দরজায় লাগিয়ে দিন ঘরের দরজায় বা চারিদিকে যা কোনো কোথা থেকে কোনো প্রকারের কারোর দোয়া তাবিজ জ্ঞানটা যেন কাজ না করতে পারে আর তাছাড়া ওই দোয়াটা প্রতিদিন পড়ুন তলোয়ার চেয়ে তো তেজ কাজ করে ওই দোয়াটা দোয়ায় তাজ পড়ুন প্লাস ঘরে লাগিয়ে দিন আর সাতকা দিতে বলুন আর সুরায় হজের আয়াত নম্বর পাঁচ পড়ে প্রতি নামাজের পরে দোয়া করুন আশা রাখি ইনশাল্লাহ খুব শীঘ্র আল্লাহ জীবনসাথী মিলিয়ে দেবে আর তমন জীবনসাথী পাবেন যেমন আপনি বা আপনার পরিবার আশা করছে আশা রেখে আমার এই জিনিসটা মনে রাখবেন আর তাছাড়া যদি সম্ভব হয় তো হাফত হাইকাল দেহ বন্ধ করার একটা সুন্দর উপায় ওই দোয়াটা প্রতি দিন সকাল এবং সন্ধে উচ্চস্বরে ওই বাড়িতে পড়ুন যদি কোনো প্রকারের কুদৃষ্টি লেগে থাকে বা জীর্ণ ইনসা ইনসার মাধ্যমে মানুষ বা জীর্ণ ইন্স যদি ক্ষতিগ্রস্ত করতে থাকে বা ক্ষতি করার চেষ্টা করে তো আশা রাখি সেটা কেটে যাবে হাফ হাইকাল পড়ে নিজের ওপরে দম করে করবেন আর উচ্চস্বরে পড়বেন যাতে ওই আওয়াজটা পুরো ঘরে যেন প্রবেশ করে ঠিক আছে আশা রাখি এই উপায়ের পরে আপনি শান্তি পাবেন বা এর উপরে আমল করলে আপনি সুন্দর জীবন পাবেন তাছাড়া বিবি জাইনাব সালামুল্লাহ আল্লাহের যে জিয়ারতটা বিশেষ সমস্যার সমাধানের জন্য আমি অনেকবার বলেছি অনেককে বলেছি আর যারা করেছে পড়েছে তারা সবাই প্রায় লাভবান হয়েছে আলহামদুলিল্লাহ যদি একজন না হয়ে থাকে তো এটা হয়তো আল্লাহর পরীক্ষাও হতে পারে কিছু বলার নেই প্রতিদিন এক টাকা সাতকা দিতে হবে উনসত্তর দিন পর্যন্ত প্রতিদিন এক টাকা সাতকা দিতে হবে বিবি জয়নবের নামে বা বি জয়নবের সালাম আল্লাহ তরফ থেকে তারপরে বিবি জয়নব সালাম আল্লাহ ওই জিয়ারত পড়তে হবে জিয়ারতে মুফজ্জা ইন্টারনেট থেকেও নিতে পারেন আর ওই জিয়ারাত পড়ার পরে দুরেকাত নামাজ পড়ে বিবি জাইনাবকে হাদিয়া করতে হবে আল্লাহ এই নামাজের স্বভাব আমি হাদিয়া করলাম বিবি জাইনাবকে তারপরে বিবি জাইনাবের কাছে ইস্তেগাসা করতে হবে আয় মাওলা মুশকিল কষা কন্যা আয় বিবি জয়নাব আমার এই সমস্যার সমাধান করে দিন কে আমার এই সমস্যার সমাধানের জন্য আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করে দিন দোয়া করে দিন এইভাবে বিবি জয়নাবের কাছে ইস্তেগাসা করলে আশা রাখি উনসত্তর দিনের মধ্যে আপনার বিবাহ হয়ে যাবে আপনি কি আপনার মা বাপ যদি কেউ এই আমাল করে তো ইনশাল্লাহ তার একটা সুফল আপনারা দেখবেন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন